As you know, there is a lot of problems in the world today, you know. In every fair, in everywhere there is a complex fighting, you know. The solution of all the problem is cricket. খেলতামাশায় ব্যয়িত সময় থেকে মুসলিম জাতি কি পেল তাজ মালিক বর্তমান আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রথম কোচ বর্তমান বয়স চুয়াল্লিশ বছর দু আইসিসি ওয়ার্ল্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে উত্তীর্ণ হওয়া আফগানিস্তান ন্যাশনাল ক্রিকেট টিমকে নিয়ে তৈরি হয় British documentary film out of the Ashes এই ডকুমেন্টারিতে ক্রিকেট কোচ তাজ মালিককে উপস্থাপন করা হয় মূল চরিত্র হিসেবে উইকিপিডিয়াতেও এই ব্যক্তিটি সম্পর্কে বলা হয়েছে তাজ মালিক হল আফগান ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি প্রিয় ক্রিকেট প্রেমী ভাইয়েরা আপনাদের সামনে ক্রিকেট কোচ তাজ মালিকের ক্রিকেট ক্যারিয়ার আর জীবন বৃত্তান্ত আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয় আমরা শুধু ইসলামের ইতিহাসে বারবার ঘটে যাওয়া ঘটনাগুলোর পুনরাবৃত্তি স্মরণ করিয়ে দিতে চাই হয়তো আল্লাহ তালা কিছু যুবককে হেদায়ত দান করবেন যারা জামানার এ ভয়াবহ ফিতনা থেকে আল্লাহর রহমতে বেরিয়ে আসতে সক্ষম হবেন আমিন ইয়া রব্বাল আলামিন তাজ মালিক আফগানিস্তানের সন্তান ক্রিকেটার তাজ মালিক যখন আফগানিস্তানের মাটিতে ক্রিকেট খেলছে ব্যাট বল নিয়ে ছক্কা হাঁকাচ্ছে ঠিক তখন আফগানিস্তানে ব্রিটিশ মার্কিন নাটক ক্রুসিডার জোটের সাথে তালেবান মুজাহিদদের ইমান ও কুফারের এক কঠিন লড়াই চলছে আমাদের মুজাহিদ ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে আফগানের মাটিতে একদিকে ব্রিটিশ টিম আফগানের মাটিতে ক্রিকেটারদের খেলার প্রশিক্ষণ দিচ্ছে অন্যদিকে সেই একই ব্রিটেন মার্কিন জোট আফগানিস্তানের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত করছে আর ব্রিটিশদের শিখিয়ে দেওয়া বলিয়া উড়িয়ে ক্রিকেটার তাজ মালিক জিহাদকে চিহ্নিত করেছে একটা সমস্যা একটা প্রবলেম হিসেবে আর তাজ মালিক আমাদের ক্রিকেট প্রেমী ভাইদেরকে সবক দিচ্ছে জিহাদ নামের এই প্রবলেমের সমাধান নাকি ক্রিকেট খেলা ক্রিকেটার তাজ মালিকের মতো আরও অনেক মানুষ বিশ্বাস করে ক্রিকেট ফুটবল সহ বর্তমান সময়ে আরও অন্যান্য যে খেলাধুলা প্রচলিত আছে এগুলো হলো সুস্থ বিনোদনের মাধ্যম এগুলো নাকি মানুষের মাঝে পারস্পরিক সম্প্রীতি তৈরি করে এবং মানুষকে জিহাদ থেকে বিরত রাখে এই খেলাধুলার মধ্য দিয়ে আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ যেমন মোকাবেলা করব যদিও আমাদের মুসলিম যুব সমাজ আমাদের সন্তানেরা এই মারাত্মক বিষয়টি উপলব্ধি করতে পারছে না তথাপি এটি হল কুফারদের আসল ষড়যন্ত্র যে খেলতামাশার নামে আমাদের যুবকদেরকে ব্যস্ত রেখে তাদের জীবনের সোনালী মুহূর্তগুলোকে জিহাদ থেকে বঞ্চিত করা তাদের মাঝে অশ্লীলতা ও দুনিয়ার মহাব্বত তৈরি করা আর এটা খুবই সহজ ব্যাপার যে যখন মুসলিম যুবকদের মাঝে খেলতামাশা অশ্লীলতা ও দুনিয়ার মাহাব্বত তৈরি হয়ে যাবে তখন যুবকরা স্বেচ্ছায় জিহাদ পরিত্যাগ করবে আর বিনা যুদ্ধে কাফেররা আমাদের উপর বিজয় লাভ করবে যদিও আমাদের সন্তানেরা এমনকি বহু দিনদার ভাইও এটি বুঝতে না পেরে বিপিএল আইপিএল ক্রিকেটে মজে আছে তবে আজ থেকে শত শত বছর আগেই ক্রুসিডার ব্রিটিশরা এটি ঠিকই বুঝতে পেরেছিল আঠারো ও উনিশ শতকের মাঝামাঝি সময়ে ইংরেজরা তাদের আবিষ্কৃত এই খেলাটি হিন্দুস্তান সহ তাদের দখলকৃত উপনিবেশগুলোতে ছড়িয়ে দেয় মুসলিমদের মধ্য থেকে খেলতামাশায় মত্ত কিছু যুবককে ধরিয়ে দেয় ব্যাট বল একদিকে আজাদের জন্য বালাকোট আর সামিলের ময়দানে মুজাহিদরা ইংরেজদের বিরুদ্ধে বাস্তব জিহাদে শহীদ হচ্ছিল অন্যদিকে খেলতামাশায় মত্ত এই সকল যুবক খেলার মাঠে ইংরেজদেরকে হারিয়ে যুদ্ধজয়ের কল্পিত মিথ্যা আনন্দ লাভ করত কখনো বা নিজেকে বীর মনে করে আত্মতুষ্টি লাভ করত ইতিহাসের এমন বারংবার পুনরাবৃত্তি সত্ত্বেও আমাদের সন্তানেরা শিক্ষা নিতে ব্যর্থ হচ্ছে যে ভারতীয় মালনদের সাথে আমাদের বোঝাপড়া হওয়া উচিত ছিল কাশ্মীর আসাম ও গুজরাটের ময়দানে সেই মুশরিকদের সাথে আজ আমাদের মুসলিম সন্তানেরা খেলার মাঠের জয় পরাজয়কে যথেষ্ট মনে করে আত্মপ্রবঞ্চিত হচ্ছে হে প্রিয় মুসলিম উম্মা ক্রিকেটের মাঠে ভারতকে হারিয়ে আত্মপ্রবঞ্চিত হয়েও না এতে ভারতের কিছুই আসে যাবে না শুধুমাত্র জিহাদের মাঠেই কাশ্মীরের ভাগ্য নির্ধারিত হবে আজকে আমাদের মুসলিম যুবকেরা ক্রিকেটের নামে এক চরম অসুস্থ বিনোদন সীমাহীন বেহায়াপনা ও নির্লজ্জতার শিকার মালাউন সোনো নিগম যে কিনা ফজরের আজানের আওয়াজকে গুন্ডামি বা সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে টুইটারে টুইট করেছিল ভারত থেকে তাকে আমন্ত্রণ করে এনে উদ্বোধন করা হয়েছে বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট আর আমাদের ক্রিকেটপ্রেমী মুসলিম সন্তানেরা সোনু নিগম সালমান খান আর ক্যাটরিনা কাইফের সাথে মেতে উঠেছে অশ্লীল নৃত্যে আফসোস এটাই কি তবে সুস্থ বিনোদনের নমুনা হে আমার ক্রিকেট প্রেমী ভাইয়েরা খেলতামাশায় ব্যয়িত সময় থেকে আমরা কি পেলাম খেলাধুলার ব্যানারে পারস্পরিক সম্প্রীতি তৈরির কথা বলে কুফফাররা চায় আমাদের ইমান প্রদীপকে নিভিয়ে দিয়ে অশ্লীলতার সাগরে ডুবিয়ে মারতে হাতে ব্যাট বল ধরিয়ে দিয়ে ওরা আমাদের রাইফেল কেড়ে নিতে চায় ক্রিকেটের মাঠে ঠেলে দিয়ে জিহাদের ময়দানের কথা ভুলিয়ে দিতে চায় হে আমার ভাই ঘোড়দৌড় সাঁতার কাটা দৌড় প্রতিযোগিতা শরীয়তের নির্ধারিত সীমারেখায় এই সকল খেলাকে আল্লাহ তালা বৈধ করেছেন জিহাদের সাথে সম্পর্কিত প্রশিক্ষণ যেমন বিভিন্ন গাড়ি চালনা যানবাহন চালনা শিক্ষা করা এবং প্রতিযোগিতা করা শরীরকে জিহাদের জন্য ফিট রাখার উদ্দেশ্যে high jump long jump skipping ভারোত্তোলন সহ অন্যান্য খেলাধুলার মাধ্যমে আমরা জিহাদের প্রশিক্ষণের পাশাপাশি মানসিক বিনোদনের খোরাক পেতে পারি কিন্তু বিনোদনের নামে অর্থ অপচয় অশ্লীলতা ব্যয়াপনা সতর উন্মুক্ত করে জার্সি পরিধান করা মালাউন ও কুফারদের সাথে সম্প্রীতি খেলাকে উপলক্ষ করে জুয়া খেলার নেশে নামাজ কাজা করা এবং খেলাধুলায় আসক্ত হয়ে পড়া কোনোভাবেই জায়জ হতে পারে না